আনাস ইবনু শিরিন রহমাতুল্লাহ আলহী হতে বর্ণিত তিনি বলেন আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন যখন সিরিয়া হতে ফিরে আসছিলেন তখন আমরা তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এগিয়ে এসেছিলাম আইনুত তামন নামক স্থানে আমরা তার সাক্ষাৎ পেলাম তখন আমি তাকে দেখলাম গাধার পিঠে আরোহী অবস্থায় সামনের দিকে মুখ করে সালাত আদায় করছেন অর্থাৎ কিবলার বাম দিকে মুখ করে তখন তাকে আমি প্রশ্ন করলাম আপনাকে তো দেখলাম কিবলা ছাড়া অন্যদিকে মুখ করে সালাত আদায় করছেন তিনি বললেন আমি যদি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে এমন করতে না দেখতাম তবে আমিও তা করতাম না